বাবরি মসজিদ হিন্দুস্তানি মুসলিমদের প্রাচীন স্থাপত্যকলার অন্যতম নিদর্শন ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকুট হিলের উপর অবস্থিত এই মসজিদটি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম মুঘল সম্রাট বাবরের আদেশে নির্মিত হয় আর তার নামানুসারেই মসজিদটির নাম রাখা হয় বাবরি মসজিদ দীর্ঘকাল যাবৎ ভালোই চলছিল মসজিদের ব্যবস্থাপনা কিন্তু কে জানে এই মসজিদকে ঘিরেও ষড়যন্ত্রের জাল বুনছে ইসলামের শত্রুরা মসজিদ ধ্বংস করে দেওয়ার গোপন চক্রান্তে লিপ্ত হিংসুক গোষ্ঠী মসজিদ নির্মাণের প্রায় পঞ্চাশ বছর পর রামচারিত মানস লেখে সাধারণ হিন্দুদের মাঝে রামায়ণের রামের গল্পের প্রচলন ঘটায় তুলসীদাস ধীরে ধীরে অযোধ্যা নগরে রাম মন্দিরে ভরে যেতে শুরু করে বাবরি মসজিদ নির্মিত হবার প্রায় তিনশো বছর পর আঠারোশো সালে প্রথমবারের মতো হিন্দুরা দাবি করতে শুরু করে যে জমিতে রামের জন্ম হয়েছিল সেখানেই বাবরি মসজিদ নির্মিত হয়েছে তারপর আঠারোশো সালে নির্মোহী আখড়ার সশস্ত্র হিন্দু সন্ন্যাসীদের একটি দল বাবরি মসজিদ দখল করে নিয়ে কাঠামোর মালিকানা দাবি করে পরবর্তী কয়েক বছর পর্যায়ক্রমিক সহিংসতার পর আঠারোশো সালে ব্রিটিশ শাসক সীমানা প্রাচীর নির্মাণ করে দুটি আঙ্গিনায় বিভক্ত করে ফেলে মসজিদটি মুসলিমরা ভেতরের প্রাঙ্গণে নামাজ আদায় করবে এবং হিন্দুরা বাইরের প্রাঙ্গণে ছবুতারা নামে পরিচিত একটি প্ল্যাটফর্মে প্রার্থনা করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু উনিশশো সালে আবারও হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধে যার ফলে মসজিদটির দেয়ালের অনেক ক্ষতি সাধিত হয় উনিশশো সালে হিন্দুস্তান বিভক্ত হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের আত্মপ্রকাশ ঘটে আর তারপরই শুরু হয় নতুন চক্রান্ত উনিশশো সালের ডিসেম্বরে মসজিদটির বাহিরে হিন্দু সংগঠন অখিল ভারতীয় রামায়ণ মহাসভা নয় দিনব্যাপী রামচরিত মানস পাঠের আয়োজন করে অনুষ্ঠানের শেষে বাইশে ডিসেম্বর রাতে বেশ কয়েকজন উগ্র হিন্দু মসজিদে প্রবেশ করে এবং মসজিদের ভেতরে রাম ও সীতামূর্তি স্থাপন করে তেইশে ডিসেম্বর সকালে অনুষ্ঠানের আয়োজকরা লাউড স্পিকারে ঘোষণা দেয় যে মূর্তিগুলো অলৌকিকভাবে উপস্থিত হয়েছে এবং সবাইকে ওই মূর্তিগুলো দেখারও আহ্বান জানায় তারা এ সময় বিষয়টি জাতীয় পর্যায়ে চলে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মূর্তিগুলো স্থাপনের মূল উৎস বুঝতে পেরে সেগুলো মসজিদ থেকে সরানোর আদেশ দেয় কিন্তু হিন্দুদের পৃষ্ঠপোষকতা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদেশ পালনে অপারগতা প্রকাশ করে পরে উনিশশো সালে একদিকে হিন্দু সংস্থাগুলো মসজিদের জমি দখল নেওয়ার জন্য আদালতে মামলা করতে থাকে অন্যদিকে সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড মসজিদ থেকে মূর্তিগুলো সরানোর জন্য আবেদন জানাতে থাকে দীর্ঘ চার দশক যাবৎ এভাবেই চলে বাবরি মসজিদ ইস্যু উনিশশো সালে কংগ্রেস নেতা ও তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সিদ্ধান্তে বাবরি মসজিদকে হিন্দুদের জন্য খুলে দেওয়া হয় ফলে হিন্দু পুরোহিতরা মসজিদে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় মুসলিমরা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করলেও তা হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় তারপর শুরু হয় মসজিদের পবিত্র প্রাঙ্গণে শিরকের ঘৃণ্য উৎসব উনিশশো সালে বিজেপির পৃষ্ঠপোষকতায় বিশ্ব হিন্দু পরিষদ মসজিদের পাশেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে অতপর উনিশশো সালে ঘটে বাবরি মসজিদকে কেন্দ্র করে সবচেয়ে নিকৃষ্ট ঘটনাটি উইকিপিডিয়ার তথ্যানুযায়ী উনিশশো সালে হিন্দুত্ববাদের রাজনৈতিক সমাবেশের উদ্যোক্তারা ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মসজিদ ক্ষতিগ্রস্ত হবে না এই প্রতিশ্রুতি দিয়ে বাবরি মসজিদ সংলগ্ন একটি এলাকায় রাজনৈতিক সমাবেশ শুরু করে কিন্তু পরবর্তীতে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের প্রায় দেড় লক্ষ লোক মুসলিমদের প্রাচীন স্থাপত্যকলার নিদর্শন ঐতিহাসিক বাবরি মসজিদটি সম্পূর্ণরূপে ভূমিসাত করে দেয় মসজিদটি হঠাৎ করে ধ্বংস করা হয়নি বরং বহু পূর্ব থেকেই বাবরি মসজিদকে শহীদ করে দেওয়ার গোপন চক্রান্ত করেছিল হিন্দুত্ববাদীরা সাবেক গোয়েন্দা ব্যুরোর সহকারী পরিচালক মালয় কৃষ্ণধর দুই সালের একটি বইয়ে দাবি করেছে আরএসএস বিজেপি ভিএইচপি এবং বজরং দলের সিনিয়র নেতারা মসজিদ ধ্বংসের দশ মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করেছিল আর মসজিদ ধ্বংসের নীল নকশা বাস্তবায়নে সম্ভাব্য সকল বাধার সমাধানও করে রেখেছিল তারা এ বিষয়ে বিবিসি বাংলা সংবাদ মাধ্যম দুই সালের চৌঠা এপ্রিল পরিকল্পনা করেই বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে সেখানে বলা হয় ভারতীয় একটি অনুসন্ধানী সংবাদ সংস্থা এক স্টিং অপারেশনে দাবি করেছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কল্যাণ সিং এমনকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও জানত যে সেদিনই বাবরি মসজিদ ভাঙ্গা হবে অনুসন্ধানী সংবাদ সংস্থা কোপরা পোস্ট একটি প্রতিবেদনে জানিয়েছে যে বাবরি মসজিদ ভেঙে ফেলার জন্য রীতিমতো আত্মঘাতী দলও তৈরি করা হয়েছিল দেশীয় অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়েছিল আর সব পরিকল্পনা ভেস্তে গেলে ডায়নামাইট দিয়ে বাবরি মসজিদ ধ্বংস করার পরিকল্পনা করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলির নেতারা অতপর সকল প্রস্তুতি শেষে চূড়ান্ত আঘাত হানার সময় এসেছে আর সেই আঘাত হানার লক্ষ্যেই বাবরি মসজিদ সংলগ্ন এলাকায় দেড় লক্ষাধিক হিন্দুত্ববাদীদের সমাগম ঘটে বিবিসি বাংলার দুই সালের ছয়ই ডিসেম্বরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায় হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ধ্বংস করার চার থেকে পাঁচ দিন আগে থেকেই মুসলিমদের কয়েকটি ঘরবাড়িতে আগুন লাগিয়ে নিজেদের আক্রমণাত্মক ভঙ্গিমার পরিচয় দিচ্ছিল আগেই বলা হয়েছে ভারতে তৎকালীন কংগ্রেস সরকার থেকে নিয়ে বিজেপি মুখ্যমন্ত্রী পর্যন্ত সকল হিন্দুত্ববাদীরা জানত যে মুসলিমদের ঐতিহাসিক বাবরি মসজিদ সেদিনই ধ্বংস করা হবে তাই প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকারের বাধার আশঙ্কাই ছিল না হিন্দুত্ববাদীদের তবে আর দেরি কেন উনিশশো সালের ছয়ই ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে মসজিদকে ঘিরে রাখা হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদের ভেতরে প্রবেশ করতে আরম্ভ করে বিবিসি বাংলার তথ্যানুযায়ী মসজিদের ভেতরে প্রবেশ করে পনেরো হাজার উগ্র হিন্দু কিছু হিন্দুত্ববাদী যখন মসজিদের গম্বুজে উঠে গিয়েছিল তখন চারদিকে আওয়াজ উঠল এক ধাক্কা অর্দ বাবরি মসজিদ তোর্দ অর্থাৎ আরও একটা ধাক্কা দাও বাবরি মসজিদ ভেঙে দাও মুরলী মনোহর যোশী উমা ভারতী ও আদভানিসহ হিন্দু নেতা ও পুরোহিতরা বক্তৃতার মাধ্যমে ক্রমাগত উপস্থিত হিন্দুদের উত্তেজিত করতে থাকে আর কাঁধে রাইফেল ঝুলিয়ে পাশে দাঁড়িয়ে বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য নীরবে দেখছিল জনতার সেবক পুলিশ বাহিনী অবশেষে বিকেল পাঁচটা নাগাদ বাবরি মসজিদ ধ্বংসের কাজ শেষ করে মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ইস্তফা জমা দিয়েছিল ততক্ষণে বাবরি মসজিদের তিনটি গম্বুজি ভাঙ্গা হয়েছে মুসলিমদের স্বপ্নকে চুরমার করে দিয়েছে হিন্দুত্ববাদীরা কুঠারাঘাত করেছে মুসলিমদের হৃদয় রাজ্যে বাবরি মসজিদ ভাঙ্গার পাশাপাশি হিন্দুত্ববাদীরা তৎক্ষণাৎ ধ্বংসস্তূপের উপরই অস্থায়ী রাম মন্দির নির্মাণ করে আর পরের দিন সকালে হিন্দুত্ববাদী সেনারা এসে সেখানে খুব ভক্তি ভরে আশীর্বাদ নেয় তারপর ইসলামপ্রেমী মুসলিমদের সাথে দাঙ্গা বাঁধে সন্ত্রাসী হিন্দুদের একের পর এক লাশ পড়তে থাকে মাঠে ময়দানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বর্বরতায় সারা বিশ্ব হতবাক হয়ে যায় উনিশশো সালের সেই দাঙ্গায় প্রায় দুই হাজার জন নিহত হয়েছিল বলে জানায় উইকিপিডিয়া অতপর মুসলিমদের মসজিদ ধ্বংস করে মুসলিমদেরকে গণহারে হত্যা করে সমাধানের নামে মামলা মোকদ্দমা তদন্ত ইত্যাদি চলতে থাকে দীর্ঘ সময় শেষ পর্যন্ত দুই সালে মুসলিমদেরকে ঠকিয়েই এলাহাবাদ হাইকোর্টের তিনজন বিচারক এই রায় দিয়েছিল যে বাবরি মসজিদের জমির অংশ তিন ভাগে ভাগ করা হবে এক তৃতীয়াংশ রামলাল্লা বা শিশু রামকে দেওয়া হবে যার প্রতিনিধিত্ব করবে হিন্দু মহাসভা আরেক ভাগ ইসলামী সুন্নি ওয়াকফ বোর্ডের হবে এবং বাকি এক ভাগ হিন্দু ধর্মীয় গোষ্ঠী নির্মোহী আখড়া পাবে কিন্তু চির অকৃতজ্ঞ হিন্দু জাতি এটুকুতেই সন্তুষ্ট হল না বরং বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের জঘন্য চক্রান্ত চালিয়ে যেতে থাকল আর এই বাবরি মসজিদের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই ক্ষমতায় আসলো বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারই ছিল বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ কেমন জঘন্য চিন্তা তারা অন্তরে পোষণ করে থাকে এই ইশতেহার থেকেই তা বোঝা যায় আর রাম মন্দির নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে তাদের চক্রান্তের ধারা অব্যাহত থাকে সেই লক্ষ্যে একের পর এক বিতর্কিত ইসলাম বিদ্বেষী আইন পাশ হয় ভারতের সুপ্রিম কোর্টে উনিশশো সালে তৈরি করা রাম মন্দির নির্মাণের অন্যতম সহায়তাকারী একটি আইন চলতি বছরের সাতাশে সেপ্টেম্বরের রায়ে বহাল রাখে ভারতের হিন্দুত্ববাদী সুপ্রিম কোর্ট সে আইনটি হল নামাজ আদায়ের জন্য মসজিদ অপরিহার্য নয় প্রয়োজনে মসজিদের জমি দখল করতে পারবে সরকার এই আইন নতুনভাবে ঘোষণায় হিংস্রতা যেন হিন্দুত্ববাদীদের মাঝে কয়েক গুণে বেড়ে যায় আর তাদের নেতৃত্বের ভার হাতে তুলে নেয় বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির উগ্র নেতৃবৃন্দ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হল তাদের মুখপাত্র এমনটাই মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে হিন্দুত্ববাদীদের উস্কানিমূলক বক্তব্যে বাবরি মসজিদ ইস্যু নিয়ে করা মামলার শুনানি পিছিয়ে দেওয়ার পর গত ত্রিশে অক্টোবর বিকল্প পথ ধরার হুঁশিয়ারি দেয় হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে বলে সহমতে যদি বিষয়টা মিটে যায় তবে ভালো আর না মিটলে হিন্দুত্ববাদীরা বিকল্প পথ ধরবে বলেও হুঙ্কার ছাড়ে আদিত্যনাথ তার অনুগামী হয় হিন্দুত্ববাদী ক্ষমতাসীনদের আরও কয়েক মন্ত্রী এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলে কোটি কোটি হিন্দুদের সম্মান জড়িয়ে আছে রাম মন্দিরকে ঘিরে তাই রাম মন্দির নির্মাণে কেউ বাধা দিতে পারবে না কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বিজেপির সিনিয়র নেতা সুব্রমণিয়াম স্বামী বলেছে রাম রাষ্ট্রীয় ভগবান দেশের কোনো শক্তিই রাম মন্দির নির্মাণে বাধা দিতে পারবে না এমনইভাবে হিন্দু ধর্মগুরু রামদেব সাম্প্রতিক এক সভায় বলেছে রাম মন্দির তৈরি না হলে দেশ জুড়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হবে মন্দির এখনই তৈরি করতে হবে নয়তো তা আর কখনোই হবে না এ সকল উস্কানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে হিন্দুদের উৎসাহিত করা এবং মুসলিমদের বিরুদ্ধে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে হিন্দুত্ববাদীরা আর এক্ষেত্রে প্রকাশ্যে ভূমিকা পালন করছে আরএসএস বজরং দল শিবসেনা ইত্যাদি নামে বেনামে বহু হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আর তারা কেবল উস্কানিমূলক বক্তব্য প্রদানের মধ্যেই ক্ষান্ত হয়নি বরং রাম মন্দির নির্মাণের বিষয়টিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আর সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করতেও নারাজ হিন্দুত্ববাদীরা ইতিমধ্যেই রাম মন্দির নির্মাণের লক্ষ্যে অযোধ্যায় সত্তর ট্রাক ইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এতটুকুতেই থেমে নেই বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের ইস্যুটি মুসলিমদের বিরুদ্ধে চরম আঘাত হানার লক্ষ্যে অযোধ্যায় ছুটে চলেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায় আসন্ন লোকসভাকে কেন্দ্র করে রাম মন্দির নির্মাণে দ্রুত ব্যবস্থা নিতে চাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এরই লক্ষ্যে পঁচিশে নভেম্বর অযোধ্যায় এক মহাসভা আয়োজন করার ঘোষণা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ একই দিনে অযোধ্যাতে সভা করার ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন শিবসেনা নেতা উদ্ভব ঠাকরেও পঁচিশে নভেম্বরের পরিস্থিতি অযোধ্যার সংখ্যালঘু মুসলিমদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় মুসলিমরা ইকবাল আনসারি নামে একজন বলেছেন উনিশশো সালে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তখন যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল পঁচিশে নভেম্বর সেই পরিস্থিতি আবারও ফিরে আসতে চলেছে তিনি এই আশঙ্কা প্রকাশ করে বলেন আমাদেরকে নিরাপত্তা না দেওয়া হলে এলাকা ছেড়ে চলে যেতে হবে এর ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার কোনো চিন্তাই করছে না অযোধ্যা সরকার বরং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য সরাসরি ঘোষণা করেছে সাধু সন্তরা যদি রামের নামে একত্রিত হতে চান তাহলে আপত্তি কিসের আমরা ওদের সম্পূর্ণ সমর্থন করছি উগ্রবাদী উপমুখ্যমন্ত্রীর এই ঘোষণায় প্রমাণ করে যে হিন্দুদের সন্ত্রাসী কার্যক্রম থেকে মুসলিমদেরকে নিরাপত্তা দেবে না রাজ্য তাই বাধ্য হয়ে এলাকা ছাড়তে চাচ্ছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সকলে এখন পঁচিশে নভেম্বরের অপেক্ষায় কি ঘটতে চাচ্ছে দু সালের পঁচিশে নভেম্বরে অযোধ্যায়